দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার এই মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাতে ওলামায় কেরাম অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত কোরআন এবং হাদিসের অনুসারী মুসলিম ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা আল্লাহ সুবাহার মহান দরবারে লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত মেহরবানি করে অত্যন্ত ভালোবেসে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক নায়ত করেছেন এজন্য সকলেই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন পৃথিবীর যেদিকে তাকায় সেদিকে মুসলিম জাতির সামনে একই দৃশ্য গোটা বিশ্বের এহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যত অমুসলিম রয়েছে সকলই আল কুফর মিল্লাতন ওয়াহিদা সব কাফের মুসলিমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে শুধু একটাই উদ্দেশ্য কিভাবে মুসলিম জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় যার কারণে আজকে মুসলিম জাতির প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস এহুদিদের দখলে আমরা আমাদের ছোটবেলা থেকে পর্যন্ত দৈনিক শুনতে পাই সেখানে মুসলিমদের বাড়ি বাড়িঘরগুলোকে বুল্ডোজার দিয়ে তারা গুড়িয়ে দিচ্ছে মুসলিম শিশুরা যখন ওদের ট্যাঙ্কের দিকে সামান্য ঢিলা ছুড়ে মারে ইহুদি সৈনিকেরা তখন তাদের বুকটাকে ট্যাঙ্কের গোলা দিয়ে ঝাঁঝরা করে ফেলছে আপনারা জানেন ইরাকের উপরে হামলা করার পূর্বে মার্কিন শক্তি বলেছিল তার কাছে বিপুল বিধ্বংসী অস্ত্র রয়েছে এ কারণে অবরোধ দিয়ে প্রায় দশ লক্ষ মুসলিম শিশুদেরকে হত্যা করল এরপরে বোমা হামলা করে লক্ষ লক্ষ মুসলিমদেরকে হত্যা করল লক্ষ লক্ষ মুসলিমদেরকে তারা পঙ্গু করে ছাড়ল আফগানিস্তানে যুগ যুগ ধরে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে আপনারা জানেন আফগানিস্তানের জমিনে পবিত্র কোরআনকে পায়খানায় ছুড়ে মারা হয়েছিল পবিত্র কোরআনের গায়ে তারা পুরুষ এঁকে দিয়ে পৃথিবীর মানুষের সামনে ছেড়ে দিয়েছিল শুধু এ পর্যন্তই না কয়েকদিন পূর্বে তারা কোরআনকে পুড়িয়ে ফেলেছে মুসলিম মা বোনদেরকে তারা আবু গারিব কারাগারে গ্রেপ্তার করে পালাক্রমে ধর্ষণ করেছে আপনারা জানেন সেই জেলখানার থেকে একজন মহিলা নিজের রক্তকে কালি বানিয়ে ওরনাকে কাগজ বানিয়ে মুসলিম জাতির কাছে পত্র লিখল তোমরা আমাদেরকে জেলখানার থেকে হয়তো উদ্ধার করো নতুবা এই জেলখানায় হামলা করে বোমা মেরে আমাদের সহ জেলখানা উড়িয়ে দেওয়া আমাদের আর সহ্য হচ্ছে না আমরা এখানে যে আত্মহত্যা করব তারও কোনো ব্যবস্থা নেই আমাদের এই দুজন বোন সেই জেলখানায় দেয়ালের সঙ্গে মাথা ঠুকরে ঠুকরে আত্মহত্যা করেছে আপনারা জানেন কাশ্মীরি মুসলমানদেরকে যুগ যুগ ধরে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে সেখানে মুসলিমদেরকে বলা হচ্ছে গো হামারি মাতা হায় তুমুসকো খাতা হায় তুমকো চাহিয়ে পাকিস্তান ইয়া ভেজেঙ্গে আফগানিস্তান এমনি ভাবে মুসলিমদেরকে বলা হয় হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজ পাকিস্তান আরাকানের মুসলিমদেরকে নির্যাতন করে সেখান থেকে বের করে দেওয়া হল শুধু এ পর্যন্তই না আপনারা জানেন ইন্দোনেশিয়া একটা বিশাল মুসলিম দেশ এই মুসলিম দেশের একটা বড় অংশ পূর্ব তিমুরকে খ্রিস্টান রাজ্য হিসাবে স্বাধীন করে নিয়েছে এমনিভাবে ভাবে আপনারা জানেন দক্ষিণ সুদান মুসলিম দেশের একটা অংশ খ্রিস্টান রাজ্য বানিয়ে ফেলেছে বাংলাদেশের পার্বত্য অঞ্চলকেও দারিদ্রতার সুযোগ নিয়ে হাজার হাজার এনজিও ছড়িয়ে দেওয়া হয়েছে মুসলিমদেরকে খ্রিস্টান বানাবার জন্য উপজাতিদেরকে খ্রিস্টান বানিয়ে খ্রিস্টান রাজ্য বানাবার জন্য আমার ভাইয়েরা আপনারা জানেন এহুদি খ্রিস্টান বর্তমানেও আছে আগেও ছিল সেই সময় মুসলিম জাতির সংখ্যা এত বেশি ছিল না কাফেরদের সংখ্যা মুসলিমদের চেয়ে অনেক বেশি ছিল ইতিহাস পড়ুন তখন কাফেরদের অবস্থা কি ছিল আর মুসলিমদের অবস্থা কি ছিল আল্লাহর নবী মক্কা বিজয়ের পূর্বে একবার মদিনার দিকে রওনা করলেন সঙ্গে চোদ্দশো সাহাবায়কেরাম ওমরা করার জন্য রওনা করলেন বিয়া পর্যন্ত যাওয়ার পরে তাদেরকে বাধা প্রদান করা হল আল্লাহর নবী সাল আলিহি ওসাল্লাম ওসমানকে পাঠালেন মক্কায় যাও মক্কার লোকদেরকে বুঝাও আমরা ওমরা করার জন্য এসেছি যুদ্ধ করার জন্য আসি নাই ওসমান রাজি আল্লাহ আনহু একাই গেলেন মনে কোনো ভয় নেই কারণ আমি যদিও মক্কায় একা যাচ্ছি আমার পিছনে রয়েছে চোদ্দশো সাহাবাইকরাম আমার পিছনে রয়েছেন আমাদের মহান নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম মক্কায় চলে গেলেন মক্কার লোকেরা সুবর্ণ সুযোগ মনে করলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে এবং তার গুরুত্বপূর্ণ সাহাবিরা সব আমাদের বাড়ির কাছে এদেরকে যদি এখানে ধ্বংস করে দেওয়া যায় তাহলে আর আমাদের কোনো চ্যালেঞ্জ থাকবে না আমাদের জন্য কোনো হুমকি থাকবে না এজন্য তারা কোরবানির সময় যেরকম ছুরি ধার দেওয়া হয় মক্কার ঘরে ঘরে তরবারি ধার দেওয়া হচ্ছিল কিন্তু মনে মনে ভয়ও ছিল মুসলিমদের শক্তি পরীক্ষা করা প্রয়োজন এজন্য তারা ওসমানকে বন্দি করে ফেলল আর আল্লাহর নবীর কাছে খবর পৌঁছে দিল ওসমানকে হত্যা করা হয়েছে উদ্দেশ্য হচ্ছে মুসলিমদের প্রতিক্রিয়া কি হয় তাদের সাহস তাদের শক্তি কি এইটা পরীক্ষা করাই ছিল মূল উদ্দেশ্য আপনারা জানেন আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম যখন জানতে পারলেন ওসমানকে হত্যা করা হয়েছে আল্লাহর নবী তাবুর থেকে বের হয়ে চলে আসলেন জোরে ডাক দিলেন বাসা যারা ওহে বিভিন্ন গাছের নিচে অবস্থানকারী তাবুর নিচে সাহাবারা সকলেই চলে আসো আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে নাকি হত্যা করা হয়েছে আল্লাহর নবী হাত বিছিয়ে দিলেন আর বললেন আমার হাতের উপরে হাত থেকে বায়াত করো অঙ্গীকার করো আমরা ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়ব নতুবা সকলই শহীদ হয়ে যাব একটা প্রাণী আর মদিনায় ফিরে যাওয়ার কোন নিয়াত রাখবো না চোদ্দশো সাহাবায় ক্রাম আল্লাহর নবীর হাতের উপর হাত রেখে বায়াত করল অঙ্গীকার করল ইম্মা ইম্মা শাহাদা হয়তো শরিয়াত কায়েম করে ছাড়ব মক্কার বুকে নতুবা সকলেই শহীদ হয়ে যাব মরলে শহীদ বাঁচলে গাজী আল্লাহর রাহে জীবন বাজি এই বলে অঙ্গীকার করলেন বায়াত করলেন আমাদের পীর সাহেবেরা খুশি হয়ে যাচ্ছে বায়াত পাওয়া যাচ্ছে কোরআন হাদিসে খালি বায়াত না এই বায়াত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমিন নিজে কোরআন আয়াত নাজিল করে দিয়েছেন সুরা আল ফাতার আঠারো নম্বর আয়াত আমি এই বায়াতের উপরে বই লিখেছি কারণ বায়াত চিন্তাই হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলমিন সুরা আল ফাতাহ এরা আঠারো নম্বর আয়াতে বলছেন لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة আল্লাহ তালা মমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন আর রাজি হয়েছেন খুশি হয়েছেন যখন তারা আপনার হাতে হাত রেখে বায়াত করছিল ওই গাছের নিচে বসে আল্লাহ রাব্বুল আলমিন এই বায়াতে খুশি হয়ে গেছেন বায়াত হয়েছিল জমিনিয়ায় আল্লাহ খুশি হলেন আরো এরপরে আল্লাহ তালা সুরা আল ফাতার দশ নম্বর আয়াতে বলছেন হে নবী যারা আপনার হাতে হাত রেখে বায়াত করছে আপনার হাতে হাত রেখে যারা অঙ্গীকার করছে ইন্নামায়ু বায়ু নাল্লাহ তারা আপনার হাতে হাতে বায়াত করছে না বরং সরাসরি আল্লাহর হাতে বায়াত করছে তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর নিজের হাত ছিল জোরে বলেন কি খুশি বায়াত পাওয়া গেল না কিন্তু এই বায়াত কোন চিস্তিয়া সাবেরিয়া তরিকার বায়াত ছিল না এই বায়াত আমাদের দেশে ফকির হাকিরের বায়াত ছিল না এই বায়াত পাগড়ি ছেড়ে দিয়েছিল না এই বায়াত সম্পর্কে আল্লাহর নবীর একরাম পরিষ্কার করে দিয়েছেন বখারির কিতাবুল মাগাজিতে বলা হয়েছে একরাম কবিতা পড়তে লাগলেন আবাদা আমরা সে জাতি যারা আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাতের উপরে হাত রেখে বায়াত করেছি কিসের জন্য মুরিদ বানাবার জন্য চিস্তিয়া কাদরিয়া নকশাবন্দি আর সবক দেওয়ার জন্য না এই সমস্ত বায়াত না আল্লাহর নবীর সাহাবাই কেরাম পরিষ্কার করে দিলেন আমরা মোহাম্মদ হাতে হাত রেখে বায়াত করেছি আলাল জেহাদি মা না আবাদা আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত রুহ থাকবে আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব আমরা লড়াই করব আমরা যুদ্ধ করব হয়তো আমরা শহীদ হব নইলে মক্কা বিজয় করব আমরা কেউ মদিনায় ফিরে যাব না এই মর্মে আল্লাহর নবীর হাতে হাত থেকে বায়াত করেছি জোরে বলেন ভাই এই বায়াতের খবর মক্কায় পৌঁছে গেল মক্কার কুফাররা ভয় পেয়ে গেল এই মুসলিমদের সঙ্গে যুদ্ধ করা যাবে না এবারে ওসমানকেও ছেড়ে দেওয়া হল বোঝা গেল আমার দেশে যারা আসে কে নবী আছে দল দাবি করে আর বলে নবী গায়েব জানে নবী যদি গায়েব জানে তাহলে ওসমান যে হত্যা হয় নাই এটা জানতেন না আল্লাহর নবীর সাহাবি ওসমানকে আসলে নিহত হয়েছিল নিহত হওয়ার খবর শুনে বায়াত নিলেন এত কাণ্ড ঘটে গেল আসলে কি ওসমান নিহত হয়েছিল ওসমানকে তো হত্যা করা হয়নি ছেড়ে দেওয়া হল বোঝা গেল নবীরা গায়েব জানেন না আল্লাহ তালা যতটুকু জানান অতটুকুই জানে এর বেশি কেউ জানে না আল্লাহর নবী সাল আলহি ওসাল্লাম যখন বয়াত নিলেন মক্কার কুফাররা ভয় পেয়ে গেল হোদাই বিয়ার ঐতিহাসিক চুক্তি হল সন্ধি হল আল্লাহ রাব্বুল আলমিনও খুশি হয়ে গেলেন বোঝা গেল মুসলিম জাতির বায়াত আছে আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম তার সময়ের সবচেয়ে বড় শক্তি রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন মাস্তিদের নবমীতে সাহাবা একরাম যুদ্ধের নাম লেখাচ্ছেন মোনাফিকরা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে খেজুর পাকার মৌসুম প্রচন্ড গরম অনেক দূরে বড় শক্তির বিরুদ্ধে যুদ্ধ এখানে গেলে ফিরে আসা যাবে না কোরআন বলছে মদিনার মদিনার মুনাফিকরা কি প্রচার করত অকালু ফিলহার এই প্রচন্ড গরমে তোমরা যুদ্ধ করতে যেও না তাছাড়া বিশাল বড় শক্তি রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ তিন লক্ষ সৈন্য যার প্রস্তুত রয়েছে এইভাবে মোনাফিকরা অপপ্রচার করছে আল্লাহর নবী সাল আলাই ওসাল্লাম যখন নাম নিচ্ছিলেন আর সাহাবায়করাম নাম দেওয়ার প্রতিযোগিতায় ছিলেন এমনি মুহূর্তে একজন মহিলা নিজের দুধের সন্তান কেনে পেশ করল ইয়া রাসুল আল্লাহি আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন আমার স্বামী আগের যুদ্ধে শাহাদত বরণ করেছে আমার বড় সন্তানগুলো আগেই শহীদ হয়ে গেছে আমার ভাইগুলো আগেই শহীদ হয়ে গেছে আমার পরিবার থেকে এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমার এই শিশু ছাড়া আর তো কেউ নেই কিন্তু আমার তো ইচ্ছা এই যুদ্ধেও আমার পরিবারের কোনো না কোনো অংশ থাকবে ইয়ারা সুরাল্লাহ মেহরবানি করে আমার দুধের সন্তানকে গ্রহণ করুন আল্লাহর নবী মহিলা সাহাবিকে বললেন আমার মহিলা সাহাবি আমি তো যুদ্ধের জন্য নাম নিচ্ছি বাচ্চাদের খেলার জন্য নয় তোমার এই দুধের শিশু তীর চালাতে পারবে না তরবারি চালাতে পারবে না ঘোড়ায় বসতে পারবে না উকে বসতে পারবে না ঢাল ঘুরাতে পারবে না আমি একে নিয়ে করবটা কি আল্লাহর নবীর মহিলা সাহাবি দু চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আর আসুল আল্লাহি আমিও জানি আমার এই দুধের শিশু তীর চালাতে পারবে না তরবারি চালাতে পারবে না ঘোড়ায় বসতে পারবে না উঠে বসতে পারবে না ঢাল ঘুরাতেও পারবে না কিন্তু আমি জানি আমার শিশু ঢাল ঘুরাতে না পারলেও নিজে ঢাল হতে হতে পারবে তরবারি চালাতে না পারলে নিজে তরবারি আঘাত খেতেও পারবে আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনেরা তীর ছুঁড়ে মারবে আপনাকে উদ্দেশ্য করে যখন দুশ্মনরা তলোয়ার দিয়ে আঘাত করবে সেই মুহূর্তে আমার সন্তানকে আপনার সামনে পেতে ধরবেন আমার সন্তান টুকরো টুকরো হবে আপনার দেহ রক্ষা পাবে আমি সেজন্য দান করেছি জোরে বলুন ভাই আমার মায়েরা বোনেরা বর্তমান যুগের মা বোনদেরকেও এরকম সন্তান লালন করতে হবে আল্লাহর নবীর দরবারে যখন এই দৃশ্য চলছিল রোম সম্রাটের গোয়েন্দারা তা দেখল গোয়েন্দারা গিয়ে রোমের সম্রাটকে জানিয়ে দিল খবরদার মুসলিম সৈনিকদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখা দরকার নেই রোমের সম্রাট জিজ্ঞেস করলেন ব্যাপার কি মুসলিমদের সৈন্য সংখ্যাকে আমার চেয়েও বেশি আমার তিন লক্ষ সশস্ত্র যোদ্ধা প্রস্তুত রয়েছে এর চেয়েও কি ওদের শক্তি বেশি গোয়েন্দারা বলল না শক্তি ওদের অনেক কম অস্ত্র নেই রমের সম্রাট জিজ্ঞেস করেন ওদেরকে অস্ত্র বেশি আমাদের চেয়ে গোয়েন্দারা বলল না তাও কম বলে তাহলে কি মুসলিমদের গায়ে শক্তি বেশি বলেন না তারা শুকনো রুটি খায় খেজুর খায় শক্তি আসবে ঠিক রোমের সম্রাট রাগ করলেন অস্ত্র আমার বেশি সৈনিক আমার বেশি শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি তারপরেও কেন তোমরা আমাকে ভয় দেখাচ্ছ কেন আমার সাহস ভেঙ্গে দিচ্ছ গোয়েন্দারা বলল শোনো হতে পারে অস্ত্র তোমার বেশি সৈনিক তোমার বেশি শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী আর নাদী মদের পেয়ালা যত বেশি প্রিয় মোহাম্মদ সাল্লামের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন বিলি দিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া তার চেয়ে বেশি প্রিয় রোমের সম্রাট ভয় পেয়ে গেল আপনারা জানেন সেই যুদ্ধে মুসলিমদের বিজয় হয়েছিল মুসলিমরা কখনো সংখ্যা দিয়ে যুদ্ধ করে নাই আজকে মুসলিম যুবকদের ভয় দেখানো হয় আমাদের কি সংখ্যা আমাদের অস্ত্র নেই ওহুদের যুদ্ধ চলছে একজন যুবক সাহাবি আল্লাহর নবীর কাছে গিয়ে বলছে আরাসুল আল্লাহ এ আমার যৌবন এ আমার শক্তি এ আমার সুন্দর চেহারা এ আমার বাহু আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই আমার জন্য কি প্রস্তুত রয়েছে আল্লাহর নবী বললেন তোমার জন্য আল্লাহ তারা জান্নাত প্রস্তুত করে রেখেছেন কোরআনের আয়াত শুনিয়ে দিলেন সুরায় তবার একশো এগারো নম্বর আয়াত নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন মমিনদের থেকে যান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে কিসের বিনিময়ে ক্রয় করেছেন কে বিক্রয় করেছে কারা মমিনরা কি জিনিস বিক্রয় করল মমিনদের যান এবং মাল কিসের বিনিময়ে বেচা কিনা করতে গেলে চারটা জিনিস দরকার কটা জিনিস দরকার একজন বিক্রেতা একজন ক্রেতা একটা পণ্য মূল্য কয়টা জিনিস হল আল্লাহ রাব্বুল আলম কি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলমিন ক্রয় করে নিয়েছেন ক্রেতাকে বোঝা গেল মূল্য নিয়ে কোনো প্রতারণা করবেন না ধোকা দিবেন না আল্লাহ নিজে ক্রয় করেছেন বিক্রেতা কারা মিনাল মমিন মমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন বিক্রেতা পাওয়া গেল এবারে পণ্যটা কি মমিনদের যান এবং মাল ক্রয় করেছেন মূল্যটা কি মূল্য হচ্ছে জান্না আল্লাহ তারা জান্নাতের বিনিময়ে মমিনদের যান মাল ক্রয় করেছেন এবারে বেচা কিনা হয়ে গেল বিকৃতি মাল ক্রেতাকে দিতে হবে দেওয়ার জন্য বাজারের প্রয়োজন বাজার কোথায় এই পর্যন্ত সবাই পড়ে আর পরেরটা পড়ে না এরপরে কঠিন আল্লাহ রাব্বুল আলমিন বলছেন তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে কেতাল করে তারা মারে এবং মরে হত্যা করে এবং নিজেরা নিহত হয় এইরকম যারা যুদ্ধের মাধ্যমে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমি তাদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি জোরে বলুন ওয়াদা করছেন কে আপনি বলতে পারেন আল্লাহ তারা ঠিক মতো জান্নাত দেয় কিনা আল্লাহ বলছেন ও আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা করেছেন তাওরাতে ওয়াদা করেছেন ইঞ্জিলে ওয়াদা করেছেন কোরআনে জমি কিনতে গেলে মানুষ কয়টা দলিল দেখে জানেন পাকিস্তান আমলের দলিল ব্রিটিশ আমলের দলিল আর বর্তমান বাংলাদেশ আমলের দলিল আল্লাহ রাব্বুল আলমিনও তিনটা দলিল পেশ করেছেন ওয়াদানা আলাইহি এ ওয়াদা আল্লাহ করেছেন তাওরাতে মুসানবীর যুগের ওয়াল ইঞ্জিল আর ঈশা নবীর উপরে নাজিল হওয়া কিতাব ওয়াল কোরআন এবং কোরআনে ওয়াদা আছে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন তোমরা বেচা কিনা করে ঠক নাই তোমরা খুশি হও আনন্দিত হও এটাই হচ্ছে বড় সফলতা আল্লাহর নবীর সাহাবি যখন জানতে পারলো আল্লাহর রাস্তায় জীবন দিলে পরে আল্লাহ তালা জান্নাত দিবেন এবারে থলের ভিতরে ছিল খেজুর কয়েকটা খেজুর বের করে কয়েকটা খেলেন বাকিগুলোকে জোরে ছুড়ে মারলেন বললেন এতগুলো খেজুর খেতে খেতে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে এবারে তরবারি নিয়ে অহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন যেদিকে যাচ্ছেন সেদিকে লাশের স্তূপ করে ফেলছেন পূর্ণিমার চাঁদ যেরকম কালো ম্যাগের ভিতরে ঢুকে যায় এরকম ঢুকে পড়লেন সাহাবায়ক রাম ডাক দিলেন সাহাবি তুমি তো কাফেরদের মধ্যে ঢুকে পড়েছ আমাদের কাতারে চলে আসো যুবক তাকালো চেহারায় রক্ত ঠোঁটে হাসি আর বলছো আমার সাহাবিরা তোমরা আমাকে যেতে দাও আমাকে বাধা প্রদান করো না আমি ওহুদের পাহাড়ের দিক থেকে আল্লাহর জান্নাতের সুগন্ধ নাকের ভিতরে পাচ্ছি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন এই ছিল সাহবায়করামদের অবস্থা আল্লাহর নবী সেটাই জানিয়ে দিলেন আপনারা জানেন এহুদি এখনো আছে আর মুসলমানও আছে অমর আব্দুল খত্তাবের যুগে খায়ে বরের থেকে যখন এহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করলেন এহুদি নেতা অমর আব্দুল খত্তাবের দরবারে গিয়ে বলল অমর তুমি আমাদের কেন বহিষ্কারের নোটিশ জারি করেছ তোমাদের নবী তো আমাদেরকে এখানে থাকার পারমিশন দিয়েছিলেন একটু থাকার জন্য এহুদিয়া ভিক্ষা করছিল অমর আব্দুল খত্তাব বলেছেন আরে আল্লাহ দুশ্মন এহুদি আল্লাহর নবী সেদিন কি বলেছিলেন অক্ষরে অক্ষরে আমার মনে আছে সেদিন বলেছিলেন আমি তোমাদেরকে ঠিক ততদিন পর্যন্ত এখানে থাকার পারমিশন দিচ্ছি যতদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবে কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোমাদেরকে খাইবর থেকে বহিষ্কার করা হবে এবং তোমাদেরকে নিয়ে তোমাদের উঠ দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়বে আজকের সেই দিন এসেছে আমি তোদেরকে বহিষ্কারের নোটিশ জারি করলাম এখান থেকে চলে যেতেই হবে আপনারা জানেন শেষ পর্যন্ত এহুদিদেরকে বহিষ্কার করা হল আর আজকে দেড়শো কোটি মুসলমান আর ইসরায়েল এহুদির সংখ্যা মাত্র সত্তর লাখ দেড়শো কোটি মুসলমান পেশাব করে দিলে ওই ইসরায়েল নামক এহুদি রাষ্ট্র পেশাবের তারা ভেসে যায় কিন্তু সেই এহুদিরা মুসলিমদেরকে ভয় দেখাচ্ছে মুসলিমদেরকে হত্যা করছে এর কারণটা কি কোরআনে আল্লাহ রাব্বুল আলমিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন অমুসলিমরা তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই তোমরাই থাকবে বিজয়ী যদি তোমরা সত্যিকার মমিন হতে পারো কি হতে পারো বোঝা গেল এইখানেই গন্ডগোল সাহবাহিকারা মমিন ছিল আল্লাহ বিজয় দিয়েছেন আমাদের ইমানের মধ্যে ভেজাল আছে বলে আমরা তো দাবি করি সবাই মমিন আল্লাহ রাব্বুল আলমিনের কোরআনের শুরুতেই সুরায় বাকারার প্রথম পাঁচটা আয়াতে মমিনদের পরিচয় দিয়েছেন হুদাল্লিল মুতাকিন এখান থেকে পাঁচটা আয়াত মমিনদের সম্পর্কে এরপরে আর দল মানুষ রয়েছে যেই মানুষগুলো মমিনদের সম্পূর্ণ বিপরীত মমিন যে ব্যক্তি অন্তর আল্লাহকে বিশ্বাস করে মুখেও স্বীকার করে এর বিপরীতে আর দল মানুষ আছে যারা মুখেও স্বীকার করে না অন্তরও মানে না এরা কাফের ওরা কি এদের জন্য দুইটা আয়াত এরপরে তৃতীয় আর দল মানুষ আছে যেই মানুষগুলো মুখে দাবি করে মুসলমান অন্তরে কাফের এই লোকগুলোকে কাফের বললে ক্ষিপ্ত হয়ে যায় এই লোকগুলো শুক্রবারে নামাজ পড়তে আসে ঈদের দিনেও নামাজ পড়তে আসে জানাজার খাটের নামাজ পড়তে আসে সাতকে খাটকে তিনশো ষাটকে এই জাতীয় লোকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমিন সুরায় বাকার আট নম্বর আয়াত থেকে বলছেন আমিনান্নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি মানুষের মধ্যে একদল মানুষ রয়েছে এরকম যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি আল্লাহ তারা বলছেন আমা হুম্বে মমিন ওরা যদিও নিজেদেরকে দাবি করে মমিন আসলে ওরা মমিন না ওরা মোনাফিক ওরা কি মোনাফিক ওরা মুখে বলে একটা অন্তরে ধারণা করে আর একটা আয়াতুল মুনাফিকে সালাসুন আল্লাহর নবী ফরমান মুনাফিকের লক্ষণ তিনটা ইদা হাদ্দাসা কাজাবা যখন কথা বলে মিথ্যা বলে ওয়াইদা তুমি না খানা আর আমানত রাখলে খেয়ানত করে ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াদা করলে ওয়াদার খেলাফ করে আল্লাহ তারা বলছেন এইরকম মুনাফিক একদল মানুষ রয়েছে এইবারে আমাদের চিন্তা করতে আমরা কারা আমরা এমন মুসলমান আমি আমার এই বইটার মধ্যে লিখে দিয়েছি মুসলমান জানে না তাদের দিন ইসলামের অর্থ কি তার পরিচয় কি আমি প্রায় জায়গাতে গেলে জিজ্ঞেস করি আমাদের ধর্মের নামে ইসলাম বলুন যে ইসলাম অর্থ কি আপনার বলুন যে ইসলাম অর্থ কি শান্তি এটাই বলে বেশিরভাগ হ্যাঁ দুই একজনে ঠিকই বলছে কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলমী পরিষ্কার করে দিয়েছেন সুরায় বাকারার একশো একত্রিশ নম্বর আয়াতে আসলিম আল্লাহ রাব্বুল আলমিন এব্রাহিম আলাই সালাতামকে বললেন আসলিম ইব্রাহিম তুমি আসলিম করে ইসলাম কবুল করো ইসলাম মানে শান্তি হলে কি হতো তুমি ঘুমাই থাকো এহুদিরা তোমাকে হত্যা করো না ইব্রাহিম সে উত্তর দেন না ইব্রাহিম বললেন কালা আসলাম তুলে রব্বিল আলমিন আমি গোটা জগৎ সমূহের যিনি রব আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই সবগুলোর যিনি রব আমি তার কাছে আত্মসমর্পণ করলাম আসলাম তুলে রব্বিল আলামিন বোঝা গেল ইসলাম মানে কি আত্মসমর্পণ করা সালাম অর্থ শান্তি এটা ভিন্ন কথা ইসলাম কায়েম হলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে তাই বলে ইসলাম শব্দের অর্থ শান্তি না ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা কার কাছে আসলাম তুলে রাব্বিল আলামিন খুব শুধু কি মসজিদে না বাইরেও আমরা আসলাম তো মসজিদে রমজান মাসে তারাবি পড়লাম পাঁচ অক্ট নামাজ পড়লাম ঠিক আদালতে গিয়ে আল্লাহর হুকুম মানি না ব্যাংকে আল্লাহর হুকুম মানি না সংসদে আল্লাহর হুকুম নেই আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইয়া আমানু দুখুলু ফিস সিলমি কাফা হে ইমানদারগণ তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে আপনার বাড়ি একজন মেহমান গেল অর্ধেকটা ভিতরে আর অর্ধেকটা বাইরে আপনি কি বলবেন যে বেটা হয়তো ভিতরে পুরো ঢুকবি না বের হয়ে যায় আপনার মেহমান যদি অর্ধেক ঘরে অর্ধেক ভিতরে আপনি বরদাস্ত করতে না পারেন আল্লাহ রাব্বুর আলমিনও পরিষ্কার করে দিয়েছেন ইসলামের অর্ধেক মানবে অর্ধেক মানবে না তা চলবে না আল্লাহ তারা বলছেন হে ইমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো শৈতান খবরদার তোমরা শয়তানের পদাঙ্গ অনুসরণ করবে না আমাদের অবস্থা কি আমরা আল্লাহর কালামের কিছু অংশ মানি কিছু অংশ মানি না এরকম যারা তাদেরকে মুসলিম বলা যাবে আল্লাহর হুকুম যারা মানে তাদেরকে বলে মুসলিম কোরআনে বহু আয়াত আছে আল্লাহ রাব্বুল আলমিন এজন্য পরিষ্কার আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহর হুকুমকে যদি পশুপক্ষী মানে সেও মুসলিম এটা দলিল আছে কোরআনের সুরা আল ইমরানের তেরাশি নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন মানুষেরা কি আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কোন বিধান তালাশ করছে ওলাহু আসলামা আল্লাহ রাব্বুল আলমিন বলছেন মানুষেরা কি আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কোন বিধান তালাশ করছে অথচ আসমান এবং জমিনে যা কিছু আছে সবগুলো এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে গেছে চন্দ্র সূর্য মুসলিম গ্রহ নক্ষত্র মুসলিম কারণ সকলে হুকুম মানে কার দলিল আছে সুরা ইয়াসিনের আটত্রিশ নম্বর আল্লাহ তারা বলছেন সূর্যকে আল্লাহ সৃষ্টি করে বললেন এই নির্দিষ্ট রাস্তায় চলবি সূর্য আল্লাহর সেই হুকুম মতো রাস্তায় চলে কিনা আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন সূর্যের জন্য মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ রাব্বুল আলমিন রাস্তা নির্ধারণ করে দিয়েছেন আর বললেন এই রাস্তা দিয়ে চলো সূর্য সেই হুকুম মেনে আল্লাহর হুকুম মতো রাস্তা দিয়ে চলে আল্লাহ বলছেন সূর্যের জন্য আল্লাহর পক্ষ থেকে যে রাস্তা নির্ধারণ করা আছে সূর্য ওই রাস্তা দিয়ে চলতে থাকে তাহলে সূর্য হুকুম মানে কার আল্লাহর হুকুম যে মানে তার নাম কি মুসলিম তার সূর্য কি মুসলিম এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলমিন চন্দ্র সম্পর্কে বলছেন আমি চন্দ্রের জন্য অনেকগুলো রাস্তা নির্ধারণ করে দিয়েছি চন্দ্র আল্লাহর সেই হুকুম মেনে আল্লাহর বাতলানো রাস্তা দিয়ে চলতে থাকে চলতে চলতে হাত্তা দাকাল কাদিম এক সময় একেবারে শুকনো খেজুরের ডালের মতো চিকন হয়ে যায় হুকুম মানে কার আল্লাহ তারা বলছেন আল্লাহর হুকুমের বাইরে তারা চলে না এজন্য আমাদের রাস্তায় গাড়ি এক্সিডেন্ট করে একটা পর একটা পড়ে আকাশে এমনটা হয় না কারণটা কি আল্লাহ বলছেন লাশামসুয়াম বাগি লাহা আন্তরিকাল কামার সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে ধরার আর রাতের ক্ষমতা নাই দিনকে অতিক্রম করার ওয়াকুল্লুফি ফালাকিবাহন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সকলেই নিজ নিজ কক্ষপথে চলে হুকুম মানে কার এই জন্য ওখানে কোনো অ্যাক্সিডেন্ট হয় না রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট হয়ে একটার উপর একটা পড়ে যায় আল্লাহর হুকুম যারা মানে তাদেরকে বলে কি মুসলিম কোরআনের সুরায় হজের আটাত্তর নম্বর আল্লাহ বলছেন তিনি তোমাদের নাম রেখেছেন কি মুসলিম আমাদের পরিচয় মুসলিম মুসলমান শব্দটা কোরআন আমরা তো সব জায়গায় পরিবর্তন করেছি কোরআনে আছে সালাত আমরা বানিয়েছি কি নামাজ ওই যে কথায় আছে পরীক্ষায় প্রশ্ন দিয়েছে সালাত নষ্ট হয় কিসে ছেলেরা লেখলো যে টমেটো আর শশা যদি অনেক আগে কেটে রাখে তাহলে সালাদ নষ্ট হয়ে যায় কোরআনে আল্লাহ তারা বলছেন সিয়াম আমরা বানাইলাম রোজা আল্লাহ তালা পবিত্র কোরআনে বললেন আল্লাহর নাম পর্যন্ত আমরা পরিবর্তন করে ফেলেছি আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা আল্লাহকে ওই নাম দিয়ে ডাকো সেই নামগুলো আর রহমান আর রহিম সত্তার জব্বার রহমান ইত্যাদি আমাদের অবস্থা কি আমরা আল্লাহর সেই নাম বাদ দিয়ে নিজেরা নাম তৈরি করেছি খোদা কি নাম তৈরি করলাম খোদা কি আল্লাহর নাম আছে আপনার নাম আপনার আব্বা রেখেছেন আব্দুর রহমান আমি যদি এখন বল্টু মিয়া ডাকি আপনি খুশি না বেজার আপনার নামটা পরিবর্তন করলে আপনি বেজার হয়ে যান আল্লাহ রব্বুর আলমিন কোরআনে হুকুম করেছেন অলিল্লাহিল আসমাউল হোসনা আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা আল্লাহকে সেই নামে ডাকো আল্লাহর এই নাম যদি পরিবর্তন করে তাহলে কি মুসলমানদের গুণ হবে না সব কোনটা হবে এই জন্য খোদা হাফিজ বলা যাবে না কি বলতে হবে আল্লাহ হাফিজ যাই হোক আমি বলছিলাম মুসলিম কাকে বলে আল্লাহর হুকুম যে মানে সে মুসলিম পশু পক্ষী সবাই হুকুম মানে কার খালি হুকুম মানে তা না আল্লাহ বলছেন ওরা আল্লাহর তাসবিও করে কোরআন পরিষ্কার যাচ্ছে সাত আসমান এবং জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সবগুলো তুসাবি লাহু ওই এক আল্লাহর তাসবি পরে কার তাসবি পরে আপনি মনে মনে ভাবছেন আমরা তো বুঝি না আল্লাহ আপনার মনের ভাবটা পর্যন্ত বুঝেছেন আল্লাহ উত্তর দিচ্ছেন এমন কোন বস্তু নেই এমন কোন সৃষ্টি নেই যারা আল্লাহর তসবিক করে না এমন কোন বস্তু নেই যে আল্লাহ তসবিক করে না কিন্তু তোমরা ওদের তসবি বুঝো না তুমি ভোর রাতে মোরগের আওয়াজ শুনে বলো কুকুর আতুর আসলে এসে বলে সুব্বহন কুদ্দুসন তুমি বলো পাখির আওয়াজে কুহু কুহু মূলত সে বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলম পরিষ্কার করে বলছেন ওয়াইমিং শাইন ইল্লা ইউসাব বেহামদিহি এমন কোন সৃষ্টি নেই এমন কোন বস্তু নেই যে আল্লাহ তসবিক করে না কিন্তু তোমরা ওদের তসবি শুনো না বুঝো না তসবি করে কার বোঝা গেল আল্লাহর হুকুম যারা মানে ওদের নাম কি পশুপক্ষী মুসলিম চন্দ্র সূর্য মুসলিম গরু ছাগল মুসলিম কুকুর মুসলিম হুকুম মানে কার এবারে আমাদের অবস্থানকে আমরা দেখবো আমরা কোন দলে মানুষ কয় ভাগে ভাগ করেছিলাম এক প্রকার মমিন মুসলমান আর এক প্রকার কাফের আর এক প্রকার কি মুনাফিক আমরা কোন দলে পড়িয়ে এবারে দেখব আল্লাহর হুকুম যে মানে তার নাম মুসলিম পরিষ্কার হয়ে গেল আল্লাহ রাব্বুল আলমিন এবারে পবিত্র কোরআনে বললেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম আল্লাহ বলেন সুদ হারাম আমার জাতি বলল সুদের লাইসেন্স থাকলে হালাল Sonali bank Rupali bank Pubali bank Janata bank যত ব্যাংক আছে সব ব্যাংকে সুদের লাইসেন্স দেওয়া হলো হালাল হয়ে গেল সরকারের কাছে সুদ হারাম কোনটা যদি লাইসেন্স ছাড়া কেউ সুদের টাকা লাগায় এটা কি সরকারের কাছে হারাম অবৈধ কারণ সরকার ভাগ পায় না লাইসেন্স করলে কি পায় আর যদি সরকারকে ভাগ দেওয়া হয় সরকার লাইসেন্স দিয়ে দিল তোমার জন্য বৈধ ও আমার জাতি এইবারে পরিষ্কার বুঝো আল্লাহর হারামকৃত বস্তুকে যারা লাইসেন্স দিয়ে হালাল করে দেয় তারা যত নামাজি হোক যত রোজা রাখুক যতবার হজ করুক যতবার পট্টি বাঁধুক সেগুলো মুসলমান নামো না পেয়ে এইবারে ধরা পড়ে গেছে মুসলিম কাকে বলে আমি এই জন্য পরিষ্কার করেছি আল্লাহ তালা বলছেন সুরায় বাকারা দুইশো পঁচাত্তর থেকে আটাত্তর বন্ধু পড়েন আশি বন্ধু পড়েন আল্লাহ বলছেন কি সুন্দর আয়াত হে তোমরা আল্লাহকে ভয় করো আর তোমাদের যত পাওনা সুদ আছে সমস্ত সুদগুলো বর্জন করো এন কুন্তুম মহমিন যদি মমিন হয়ে থাকো সুরা বাকারা দুশো আটাত্তর নম্বর আয়াত যদি সত্যিকার মমিন হয়ে থাকো মুনাফিক না হইয়া থাকো এরপর আল্লাহ রব্বুল আলমিন বলছেন ফাইল্লাম তাফালু যদি সুদ বর্জন করতে না পারো তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের সঙ্গে যুদ্ধের গোড়া ঘোষণা করে দাও কার সঙ্গে যুদ্ধ আল্লাহ করলেন সুদ হারাম আমরা লাইসেন্স দিয়ে করলাম হালাল আল্লাহ তালা কোরআনে বলছেন চোরের জন্য তোমাদের বিধান আছে দরজা খোলা দিয়ে ঘুমাতে পারে না গরমে পুরো আল্লাহ রাব্বুল আলমিন বিধান দিয়েছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন বলেন চোর চাই পুরুষ হোক চাই নারী হোক যে হোক না কেন ওর হাত কেটে ফেলো এটা আল্লাহ প্রদত্ত শাস্তি আল্লাহ দেওয়া বিধান কারো পরিবর্তন করার ক্ষমতা নাই আমার জাতি বলল চোরের হাত কাটা যাবে না জেল দাও জরিমানা করো বিকল্প আইন তৈরি করো আমার ভাইয়েরা ইতিহাস পড়ুন আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের মাত্র তিন দিন হল এর মধ্যে একজন কোরাইশ বংশের মহিলা চুরি করে বসল মক্কার নেতারা চিন্তায় পড়ে গেল এই মহিলার হাত কাটা গেলে কোরাইশ বংশের বদনাম হয়ে যাবে কিভাবে বিকল্প ব্যবস্থা করা যায় সকলে আল্লাহর নবীর কাছে আবেদন করল ইয়ারসুল আল্লাহ মক্কার একজন সম্ভ্রান্ত নারী চুরি করেছে হাত কাটা গেলে কোরাইশ বংশের বদনাম হয়ে যাবে ইয়ারাসুল আল্লাহ আপনিও কিন্তু কোরাইশ বংশের মানুষ আপনিও বদনামের ভাগিদার হয়ে যাবেন তাছাড়া মহিলার নামটাও কিন্তু আপনার ছোট মেয়ের নামে নাম ইয়ারাসুল আল্লাহ বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কিনা হাত না কেটে পারা যায় কিনা মুসলিম শরীফের হাদিস পড়ুন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলছেন ও আমার উন্মতরা শোনো এহুদি এবং খ্রিস্টানরা ধ্বংস হয়েছে এই কারবার করার কারণে তারা বড় লোকেরা চুরি করলে আল্লাহর বিধান কায়েম করত আর করত না গরিবেরা করলে করত আল্লাহর নবীর পর বললেন ওয়াই মুল্লহি লাউ আন্না ফাতেমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত আল্লাহর কসম আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ মেয়ে মা ফাতেমা যদি চুরি করত লাকাতা তুইয়া দাহা আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম আল্লাহর বিধান কায়েম করার জন্য আল্লাহ বিধান দিয়েছেন আল্লাহর বিধানকে পরিবর্তন করার ক্ষমতা কারণ নাই বিধান দিয়েছেন কে এই বিধান কি দেশে আছে এই বিধান যারা মানে তারা মুসলিম যারা মানে না তাদেরকে মুসলিম বলা যাবে আপনার আমার অবস্থাটা কি আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনে বিধান দিয়েছেন অকারে নাফি বুয়ুতি কুন্নাওয়ালা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা ও মেয়ে লোকেরা তোমরা ঘরে অবস্থান করবে খবরদার তোমরা জাহিলি যুগের নারীদের মতো বেপর্দা হয়ে ঘুরবে না বেপর্দা হবে না পর্দার বিধান দিয়েছেন কে আল্লাহ দিলেন কেন দিয়েছেন অনেক বিস্তারিত বয়ান আছে আল্লাহ বললেন পর্দা করার জন্য আমার জাতি সুপ্রিম কোর্টের থেকে বিচারের রায় দিল পর্দার জন্য কাউকে বাধ্য করা যাবে না অমুসলমান পর্দার বিধান দিয়েছেন কে এই বিধান যারা মানে তারা মুসলিম যারা মানে না তারা মুসলিম হবে আল্লাহ রাব্বুল আলমিন সুরায় নেশার এগারো নম্বরাতে বলছেন ইউসি কুমুল্লাহুফি আল্লাহ তালা তোমাদেরকে অসিয়াত করছেন হুকুম দিচ্ছেন একজন পুরুষ সন্তান দুজন নারীর সমান সম্পত্তি পাবে আইনটা দিয়েছেন কে আল্লাহ বিধান দিলেন এমনি ভাবে আল্লাহর বিধানকে আমরা পদে পদে পরিবর্তন করেছি একদিকে শাসকরা এরকম পরিবর্তন করলো আল্লাহ তারা বললেন মদ হারাম মূর্তি তৈরি করা হারাম কোরআনে পরিষ্কার হাত রয়েছে নিশ্চয় মদ জুয়া মূর্তি লটারি এই সমস্ত শয়তানের কাজ বহু তোমরা শয়তানের থেকে পরহেজ করো এই সমস্ত কাজ থেকে পরহেজ করো হুকুম দিলেন কে আমার জাতি বলল রাস্তার মোড়ে মোড়ে মূর্তি সব জায়গায় মূর্তি তৈরি করতে হবে এ হলে একদিকে শাসকদের কাহিনী আর একদিকে আল্লাহর বিধানকে পরিবর্তন করেছে একদল পীর নামে বুজুর্গ নামে একদল ওলামায় সু আল্লাহ রাব্বুল আলমিন তাদের সম্পর্কে বলেছেন আল্লাহ তারা পরে বলেছেন আল্লাহকে পাওয়ার রাস্তায় একটা পীর সাবরা বলেছে একশো ছাব্বিশ তরিকা কেউ লেখছে এখানে আমার প্রিয় বন্ধুগণ জানিয়ে রাখিবেন দুদকের আজাবের পথ বন্ধ করিয়া বেহেস্তে যাইবার জন্য কেতাবে একশো ছাব্বিশ তরিকা বয়ন করিয়াছে এরপরে লেখছে আল্লাহকে পাইবার জন্য পীর ছাড়া উপায় নাই এগুলো বড় বড় পীরদের লেখা বই চরমায় পীরের লেখা বই কোন ছোট বড় পীরের লেখা বই না এই বইতে লেখছে বান্দা অসংখ্য গুণা করার কারণে চৌত্রিশ পৃষ্ঠা বান্দা অসংখ্য গুণা করার ফলে আল্লাহ পাক তাকে কবুল করতে চান না পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করিবেন যার তিনি কবুল করিয়া নেন ওই দোয়ার বরকতে আল্লাহ পাক কবুল করিয়া নেন এমনি আল্লাহ মাফ করতে চান না আরো কত কাহিনী আছে আমি আসলে খুব বার করতে পারবো না আমার রাত্রি চলে যেতে হবে বাইরে আমার এইরকম ভাবে দুই দল মানুষেরা যুগে যুগে আল্লাহর বিধানকে পরিবর্তন করেছে এই জন্য আমরা সুরায় ফাতেহা পড়ি সুরায় ফাতেহাটা এত গুরুত্বপূর্ণ সুরা আল্লাহ রাব্বুল আলমিন আদম থেকে শুরু করে ঈসা আলাই ইসলাম পর্যন্ত যতগুলো আসমানি কিতাব নাজিল করেছেন সব কিতাবের খোলাসা এবং মান হচ্ছে কোরআন করিম কোরআনের ভিতরে যতগুলো সুরা আছে সমস্ত সুরার মূল হচ্ছে সুরা আল ফাতেহা আর সুরা ফাতেহা যা কিছু আছে সব কিছুর মূল হচ্ছে একটা আয়াত ইয়া কা না বধু ও ইয়া কানাস্তাইন কারণটা কি এই সুরারে এত গুরুত্ব এই কারণে আপনি প্রত্যেক রাকাত নামাজে সুরায় ফাতেহা পড়তে হবে ফরজ নামাজে সতেরো বার আপনি পড়েন দৈনিক নামাজ ঠিকমতো পড়লে সুন্নাত না ফলে অসংখ্যবার এই সুরাটাকে আমরা একটা মানপত্রের সঙ্গে তুলনা করতে আবেদনপত্র কোন একজন বড় মন্ত্রী যদি আসতো আজকে এখানে আপনি একটা মানপত্র দিতেন মানপত্রের তিনটা অংশ থাকে একটা অংশে তার প্রশংসা আপনি সদরঘাটের কামান মস্তানে জামান আপনার চরিত্র ফুলের মতো পবিত্র এইরকম একটা বিশাল প্রশংসাপত্র বেশ করা হয় এরপরে দ্বিতীয় অংশ থেকে পরিচয় এই এলাকার মাটি আপনার ঘাটি আপনাকে আমরা ভোট দিয়েছি আপনার সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক আপনি আমাদের এলাকার জামাই এসব বলা হয় তিন নম্বরে শুরু হয় দাবি দেওয়া রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা সুরের ফাতেহার মধ্যে বিষয়টা আছে আমরা শুরুতে দাঁড়িয়ে বলি আলহামদুলিল্লাহ রবিল আলমিন সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি গোটা জগৎ সময়ের রব আর রহমান যিনি রহমান আর রহিম যিনি রহিম আর মালিক অমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক পুরস্কার দেওয়ার মালিক এই পর্যন্ত হল আল্লাহর প্রশংসা এইবারে আল্লাহ তারা বলছেন আমি তোমার প্রশংসা শুনবো না আগে পরিচয় দাও তোমার পরিচয় কি তোমার মনের মধ্যে কোনো খাদা বাবা গাদা বাবা ল্যাংটা বল আছে কিনা কি সুন্দর এইখানে শিখানো আছে তার পীরের দিলে দিল মিশাইলে মুর্দা দিল জিন্দা হয় অতুল দরিয়ার তলে ডোবা তৈরি ভেসে যায় কেন ভাব জুদা জুদা যেহি মুর্শেদ সেহি খোদা আবার কি সুন্দর বলে আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া রসুলের ধন খাজাকে দিয়ে রসুল গেলেন খালি হইয়া রসুলের ধন খাজায় পেয়ে লুকিয়েছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে আবার কেউ জিকির করতে গিয়ে বলে আমায় আমার কলবের দিকে মতবাজ্জু আমার কলব আমার পিসাব কেবলার দিকে মতবাজ্জু পিসাবের কলব তার ফিরের দিকে তার কলব তার ফিরের দিকে এই জন্য আল্লাহ রব্বুর আলমিন যেন প্রশ্ন করছেন বলো তোমার মধ্যে আমার মধ্যে কোনো ভায়া মাধ্যম আছে কিনা এইবারে বান্দা বলছেন না ইয়া কানা বুধু আল্লাহ আমার পরিচয় হচ্ছে আমি কেবলমাত্র তোমার গোলাম তুমি আমার মালিক তোমার আমার সঙ্গে গোলাম আর মালিকের সম্পর্ক ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন ডাইরেক্ট বলা হচ্ছে আমার মধ্যে কোনো ভায়া মাধ্যম নাই আমি কারো দিকে কলম মোতাবাজ্য করি নাই কলম মোতাবাজ্য করবো কার দিকে আমার ভাইয়েরা আমি বলি আপনি যখন পীর সাহেবের কলমের দিকে কলম মতবাজ্য করলেন পীর সাহেবের কলব তখন পায়খানায় মতবাজ্য আপনার কলব কই যাইবে আপনি যখন কলবটা মতবাজ্য করলেন পীর সাহেবের কলবের দিকে পীর সাহেবের কলবটা তখন তার স্ত্রীর দিকে মতবাজ্য তোমার কলবটা কই যাইবে এই সমস্ত ভণ্ডামি ইসলামে কোনো সুযোগ নেই এই জন্য পরিষ্কার করা হচ্ছে ইয়া কানা আবুদু আল্লাহ আমি কেবলমাত্র তোমারই গোলামি করি আমরা কার গোলাম নবী রাখে কার গোলাম তাহলে আমরা তো নাম রাখি গোলাম মুস্তফা মুস্তফার গোলাম গোলাম রসুল আব্দুল নবী নবীর গোলাম নবীরাও তো আল্লাহর গোলাম ও সাধুয়ান্না মোহাম্মদান আব্দুহু হো এইবারে যখন সম্পর্ক পরিষ্কার হয়ে গেল এইবারে দ্বিতীয় নাম্বার চলে আসলো ইয়া কানাস্তাইন দাবি দেওয়া শুরু হলো ইয়া কানাস্তাইন আল্লাহ আমরা তোমার কাছে সাহায্য চাই সাহায্য চাবো কার কাছে না কোনো ভাইয়া মাধ্যম আছে কোন ভাইয়া চলবে না কোন মাধ্যম চলবে না সাহায্য চলো কার কাছে কেবলমাত্র তোমার কাছে সাহায্য চাই এইবারে কি সাহায্য করতে পারি আল্লাহ তারা শিখিয়ে দিচ্ছেন বাচ্চাকে যদি জিজ্ঞেস করে বাচ্চা আমি বাজারে যাচ্ছি বাবু তোমার জন্য কি আনবো চকলেট নিয়ে এসো আমরা আবার আল্লাহর কাছে চকলেট চাই কিনা সেজন্য আল্লাহ শিখাচ্ছেন না আমরা তোমার কাছে সাহায্য চাই কি সাহায্য এহদিন আল্লাহ তোমাকে পাওয়ার জন্য যেই রাস্তা সোজা আমাদেরকে ওই রাস্তা শিখাইয়া দাও একশো ছাব্বিশ তরিকা চাই না আল্লাহ বলছেন এহদিন আসেরাতল মুস্তাফিম আল্লাহ তার তোমাকে পাওয়ার জন্য সোজা রাস্তা দেখাইয়া দাও সোজা রাস্তা কয়টা হয় আপনার এই বইগুলোর মধ্যে আছে পারলে বইগুলো নিয়ে নিয়েন এখানে আমি দলিলগুলো সব দিয়েছি কোরআন নয় নম্বর হাতে আছে আল্লাহ আলমিন বলছেন আল্লাহর দায়িত্ব হল সোজা রাস্তা দেখানো অমিন আর অনেক রাস্তা আছে বক্র আল্লাহ তারা এরপরে বলছেন মুস্তাকিমা সুরা নামের একশো তেপ্পান্ন নম্বর আল্লাহ বলছেন ও মুস্তাকিমান আমার রাস্তা এটা সোজা রাস্তা ফাত্তাবিউহু তোমরা এই সোজা রাস্তা অনুসরণ করো খবরদার তোমরা অনেক রাস্তা ওই পিসাবদের তৈরি করে একশো ছাব্বিশ তরিকা সাড়ে তিনশো তরিকা এই সমস্ত অনুসরণ করো না ওলা তত্তাবি সুবুলা ফাতাফার রকাবি কুমাং সাবিলি তাহলে ওরা তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ফেলবে বিচ্ছুত করে ফেলবে সোজা রাস্তা কয়টা সরল রেখা কয়টা হয় বক্র রেখা কতগুলো আল্লাহর নবী এই আয়াতের ব্যাখ্যা দিয়ে বলেছেন আব্দুল থেকে বর্ণিত আছে এরকম মুস্তাকিমা আল্লাহর নবী আমাদেরকে বুঝাবার জন্য একটা সোজা দাগ দিলেন এরপরে নিহি দাঁড়ান সেবারিহি অনেকগুলো দাগ দিলেন ডান দিকে অনেকগুলো বাম দিকে এরপরে মাঝখানের দাগে দাঁড়িয়ে করতে পারেন মাঝখানের দাগে হাত রেখে আল্লাহর রসুল সাল্লাম বললেন হাজা সাবিরুল্লাহ এটা হচ্ছে আল্লাহর রাস্তা সুবুল সুবুল আর আর এই যে বাম দিকে ডান দিকে অনেকগুলো রাস্তা এই রাস্তাগুলো হচ্ছে শয়তানের রাস্তা আলা কুল্লে সাবিল মিনহা শয়তান এই প্রত্যেকটা রাস্তার মুখে মুখে শয়তান বসে আছে যখনই কোন ব্যক্তি সেরাতে মুস্তাকিমে চলতে চায় সোজা রাস্তায় চলতে চায় তখনই শয়তান বলে এইটা সোজা এইটা আল্লাহকে বড় রাস্তা এইটা তিরিশ তেরার তরিকা এই একশো ছাব্বিশ তরিকা এখানে লাগছে কিতাবে আসে একশো ছাব্বিশ তরিকা এই কিতাব কি কোরআন শরীফে আছে হাদিসে আছে আল্লাহর নবী মানে প্রশ্ন করেন ইয়ারসুল্লাহ সেই দলটি কারা কি তাদের পরিচয় আল্লাহর নবী পরিষ্কার বললেন সাহাবি আমি এবং আমার সাহাবিরা যেই তরিকে আছি যেই পথে যেই মতে আছি এই দলটা নাজাদ পাবে এছাড়া যত দল তৈরি হবে সব জাহান নামি আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবী যেদিন বলেছিলেন এই একটা দল আমার তরিকা যারা আছে তারা জান্নাতে যাবে সেই সময় এই বর্তমানের তরিকা মরিকা ছিল ছিল কিছুই বোঝা গেল যেগুলো পরে তৈরি হচ্ছে সেগুলো মানা যাবে না যেগুলো আল্লাহর নবীর সময় ছিল সেগুলো মানা যাবে আল্লাহর নবীর তরিকার পরে যত তরিকা সুবিবাদী তরিকা পীরদের তরিকা সবগুলো বর্জন করে এক তরিকায় চলতে সেই তরিকা তরিকা রাসুল্লাহ কার তরিকায় ওইটার নাম হল ইসলাম আমাদের নাম মুসলিম এইটা যারা মানবে তাদের কোনো ভয় নেই চিন্তা আমি সেজন্য শুরুতে বলেছিলাম ওলা তাহিনু ওলা তাহাজানু তোমাদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই তোমরাই থাকবে বিজয়ী ইনকুম তুমিন যদি তোমরা মমিন হতে পারো আমার ভাইয়েরা ইব্রাহিম আলাইহিসালামকে লক্ষ্য করুন ফেরাউনের বিরুদ্ধে নমরুদের বিরুদ্ধে দাঁড়িয়ে সব মূর্তিগুলো ভাঙলেন মূর্তিগুলো ভাঙলার পরে নমরুদের গোষ্ঠী সব নমরুদের কাছে চলে গেল তাৎসরে লেখে নমরুদ এসে জিজ্ঞেস করলো এইখানে কোনো যুবক আছে কি কেন যুবকের প্রশ্ন নমরুদ বুঝতে পেরেছিল কোনো ঝড় তুফান হলো না কোনো ভূমিকম্প হল না এই মূর্তিগুলো ভাঙলোকে নিশ্চয় মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ না এই মূর্তির সমাজকে ভেঙ্গে দিয়ে নতুন সমাজ গড়ার জন্য একটা সুপরিকল্পিত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে আর এই রকম কর্মসূচি কোন যুবক ছাড়া কোন বুড়া মানুষের মাথায় ঢুকে না এই জন্য প্রশ্ন করলো হালমিন ফাতানিয়াজ গুরু আলে হাতানা এই এলাকায় কোন যুবক আছে কি যে যুবক এই মূর্তিগুলো শুনো জোরে দেখে না এইবার লোকেরা বলল আমরা একজন যুবক সম্পর্কে জানি যে যুবক এই মূর্তিগুলো মূর্তিগুলো জোরে দেখে না মূর্তিগুলো পছন্দ করে না ওই যুবকের নাম ইব্রাহিম যুবকের নাম কি ও যুবকেরা তোমাদেরকে বুঝতে হবে যুগে যুগে যুবকরা ইসলামের ভূমিকা পালন করেছে আসাবে কাহ ছিল যুবক এব্রাহিম ছিল যুবক আল্লাহ রব্বুল আলমিন বলছেন এব্রাহিম আলাই ইসলাতাম নমরুদের সামনে দাঁড়িয়ে কি ভাষণ দিয়েছিলেন সুরায় মুমতানার চান্না মারায় পর পরিষ্কার হয়ে যাবে আল্লাহ তারা বলছেন ইজ কামু তোমাদের জন্য এব্রাহিমের মধ্যে উত্তম আদর্শ রয়েছে যখন তারা তাদের জাতির সামনে দাঁড়িয়ে বলেছিলেন ইন্না বুরাউ মিনকুম আমরা তোমাদেরকে মানি না কাফার না বিকুম তোমাদেরকে মানি না এব্রাহিম আলাইহিস সালাম শেষ পর্যন্ত মূর্তি ভাঙলেন নমরুদের গোষ্ঠী তাকে আগুনে নিক্ষেপ করার চক্রান্ত করল দেখো আল্লাহর ফেরেস তারা নেমে আসতে ইব্রাহিম তোমাকে সাহায্য করতে চাই আল্লাহর নবী ইব্রাহিম বললেন আমি জিব্রাইদের গোলাম না মিকাইলের গোলাম না ইসরাফিদের গোলাম না আমার পরিচয় শুনে নাও ইয়া কানা বুধু আমি কেবলমাত্র তোমারই গোলামি করি তোমার কাছে সাহায্য চাই আমরা কার গোলাম ইব্রাহিমকে আগুন নিক্ষেপ করা হলাম আল্লাহ রাব্বুল আলমিন জানিয়ে দিলেন এব্রাহিম তোমার ক্ষমতা ছিল এই পর্যন্ত মোকাবেলা করা অটল থাকা এইবারে দেখো আমার কাহিনী আমি তোমাকে সাহায্য করছি ইব্রাহিম আগুন তুমি এব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও সুশীতল হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য পশম পড়ে না যায় ও আমার জাতি আমি তোমাদের পরিষ্কার বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলমিন এব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা ক্ষমা করে দিয়েছিলেন সে আল্লাহ বর্তমানে জীবিত আছেন কিনা ওই আল্লাহ তারা ওই সমাজে ওই খ্রিস্টানদের যত বোমার আগুন আছে গোলা বারুদ আছে আণবিক পারমাণবিক বোমা আছে সমস্ত বোমা ঠান্ডা করে দিয়ে মুসলিমদেরকে বিজয় দিতে পারেন কিনা নাকি আল্লাহ বুড়ো হয়ে গেছে আল্লাহ রহান নাই কোন কবি বলেছেন আল্লাহ কোন বুরহান নাই আল্লাহ কোন পরিবর্তন নাই আল্লাহ আগে যেমন ছিলেন এখনো তেমন আছে অমুসলিম জাতি আমি আমি পরিষ্কার তোমাদেরকে বলতে চাই সেই ইব্রাহিমের মতো ইমান তৈরি করো শিরেক মুক্ত বেদাত মুক্ত আজ ভি করে ইব্রাহিম কা ইমা পেদা আগ করে সত্যি হয় আন্দাজ গুলিস্তা পেদা মুসানবীর কাহিনী দেখো একদিকে ফেরাউনের বাহিনী আর সামনে নদী আর পালাবার কোন জায়গা নেই মুসা ভয়ে পেয়ে গেলেন আল্লাহ রব্বুল আলম বলছে মুসা তোমার হাতে কি বাস নাই লাঠি নাই তোমার লাঠি নদীতে মারো লাঠি লাঠি মারল নদীতে পানি দুই ভাগ হয়ে গেল মুসানবী পার হয়ে চলে গেলেন ফেরাউনকে চুবিয়ে মারল ও আমার জাতি আমিও তোমাদেরকে জিজ্ঞেস করি আল্লাহ রব্বুল আলমী মুসার জন্য যেরকম ভাবে নীল দরিয়া রাস্তা করে দিয়েছিলেন সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা ওই আল্লাহ তারা ইচ্ছা করলে আটলান্টিক মহাসাগর রাস্তা করে দিয়ে এরপরে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত ইসলামের পতাকা উড্ডীন করার তৌফিক দিতে পারেন কিনা তবে শর্ত একটাই মুসার মতো বাস নদীর বাস তোমাদের কাছে নমরুদের কাছে অস্ত্র ছিল ফেরাউনের কাছে অস্ত্র ছিল মুসার কাছে লাঠি ছিল লাঠি দিয়ে যখন মোকাবেলা করলেন সাহায্য করেছেন কে মিসলে কালিম হো আগার মারে কাজ মা কুই আজ ভি আতি হে কোহে তুর সে বাঙ্গিলা তাকাব ও মুসলিম যুবকেরা তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নেই আল্লাহ তা সাহায্য অঙ্গীকার করেছেন তবে শর্ত একটাই ইউসুফ আলাইহিস সালাম জোলায়কা সাতটা দরজা উপরে নিয়ে সাতটা উপরে বন্দি করলো দরজা বন্ধ করে দিল ইউসুফ দেখলেন চতুর্দিকে দেওয়াল সামনে একটা দরজা তাও তালা মারা বাইর থেকে কেমনে কি হবে উনি বসে বসে দোয়া করেন নাই দৌড় দিলেন একা মনে মনে ভাবলো দৌড় দেওয়া তোমার নাকটা ভেঙে যাবে আল্লাহর নবী দৌড় দিনা চিন্তা করলেন ওই দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আছে আমার এরপরে দরজা খোলার দায়িত্ব আমার না দয়া খোলার দায়িত্ব কার এই বলে যখন দরজা পর্যন্ত গেলেন আল্লাহ রব্বুর আলমিন জানিয়ে দিলেন ইউসুফ তোমার ক্ষমতা ছিল এই দরজা পর্যন্ত আসার তা করেছ এরপরে তোমার ক্ষমতা শেষ আমার ক্ষমতা শুরু একটা নয় দুটো নয় সঙ্গে সঙ্গে সাত সাতটা দরজা আল্লাহ খুলে দিয়েছেন বলেন সুহান আল্লাহ এই জন্য আমাদের ভয় পেলে চলবে না আসুন যুবক ভাইয়েরা এবারে তোমাদেরকে আহ্বান করছি সুরায় নেশার পঁচাত্তর নম্বর আয়াত আল্লাহ তোমাদের আহ্বান করছেন যুবকেরা অমুসলিমেরা তোমাদের কি হলো তোমরা আল্লাহর সাথে যুদ্ধ করছো না লড়াই করছো না আফিনা মিনার রেজালে অথচ অসহায় পুরুষেরা নারীরা শিশুরা ফরিয়াদ করছে আফগানিস্তান থেকে ফিলিস্তিন থেকে কাশ্মীর থেকে অল মুস্তাদ আফিনা মিনার রিজালে অন্নেসায় যারা ফরিয়াদ করে করে বলছে রব্বানা আখরজনা মিন হাযিল কারিয়াতি আহলুহা আমাদের রব তুমি আমাদেরকে জালিমদের হাত থেকে আমেরিকার হাত থেকে ব্রিটেনের হাত থেকে এহুদের হাত থেকে আমাদেরকে জালিমদের হাত থেকে বাঁচাও ও যে আল্লাহ না মিল্লাদুল ওয়ালিয়া তুমি আমাদের জন্য যোগ্য নেতা পাঠাও তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও মোহাম্মদ বিন কাশেম পাঠাও খালিদ বিন অলিক পাঠাও আমার ভাইয়েরা আহ্বান করেছেন কে আহ্বানের সারা দাওয়া তৈরি আছেন ইনশাআল্লাহ কে কে তৈরি আছেন তকবীর এই জন্য কবি বলেছেন সবক পর ফের সাদাকত কা আদালত কা সাজাত কা অমুসলিম যুবকেরা আবার সে সালাহুদ্দিন আইয়ুবি মোহাম্মদ বিন কাশেম তারেক বিন জিয়াদ খালেদ বিন অলিদের মতো যুবক হওয়ার জন্য তৈরি হও তোমাদের সামনে বাধা আসবে এহুদি খ্রিস্টানদের বাধা আসবে অস্ত্র আসবে ওদের জনশক্তি আছে কিন্তু জেনে রাখো তুম দিয়ে বাদে মোখালেফ সেনা ঘবরা আয়ো কাব এ তো চলতি হাই তু যে উড়ানে কে লিয়ে অমুসলিম যুবকেরা তোমরা হচ্ছ সেই উর্ধ্ব গগনের বাস পাখির মতো যেই পাখি কাল বৈশাখী ম্যাগ দেখে ভয় পায় না বাতাসের তালে তালে উর্ধ্বে চল চলতে থাকে তোমাদেরকেও সেরকম আবার চলতে হবে তন দিয়ে বাদে মোখালিফ সেনা ঘবরায় কাব এ তো চলতি হয় তুঝে উচার উড়ানে কে নিয়ে এই জন্য আমি যুবক ভাইদেরকে আহ্বান করব আজকে আমাদের তৈরি হতে হবে সারা দুনিয়ার মসজিদ মুসলিমদের জন্য সিরেক মুক্ত হয়ে বেদাত মুক্ত হয়ে আমরা যদি তৈরি হতে হবে সাহায্য করা মালিককে सबक पर फिर सदाकत का अदालत का शजात का लिया जाएगा काम तुझसे दुनिया के इमामत का वाखर দোয়া চাই দোয়া করি বিশেষ করে মাহফিল যা ইন্তজাম করলেন আল্লাহ তালা তাদেরকে কবুল করেন